Copyright Goethe Verlag München Book 2คลิปเสียงฟรีในหลายภาษา หนึ่ง egg egg คน บิ য ক ্ ত ি ব ্ য ดิฉัน อามี Ami ดิฉันและคุณ আমি এবং তুমি আমি এবং তুমি เราทั้งสอง আমরা দুজনে আমরা দুজনে เขา সে সে เขาและเธอ সে এবং সে সে এবং সে তারা দুজনে তারা দুজনে ফুসাই পুরুষ পুরুষ ফুয়িং স্ত্রী মহিলা স্ত্রী মহিলা ด็ก ชิชู ชิชู ครอบครัวเอกตีปุริบาร์เอกตีปุริบาร์ครอบครัวของดิฉันอามาร์ปุริบาร์อามาร์ปุริบาร์ครอบครัวของดิฉันอยู่ที่นี่ আমার পরিবার এখানে আমার পরিবার এখানে ดิฉันอยู่ที่นี่ আমি এখানে আমি এখানে คุณอยู่ที่นี่ তুমি এখানে তুমি এখানে เขาอยู่ที่นี่ และเธออยู่ที่นี่ সে এখানে এবং সে এখানে সে এখানে এবং সে এখানে เราอยู่ที่นี่ আমরা এখানে আমরা এখানে คุณอยู่ที่นี่ তোমরা এখানে তোমরা এখানে พวกเขาทุกคนอยู่ที่นี่ তারা সবাই এখানে তারা সবাই এখানে